আমাদেরকে সৎ কাজের আদেশ প্রদান করেছেন সে আল্লাহরই সমস্ত প্রশংসা যে আল্লাহ পাকরাবুল আলমিন মমিন সৎকর্মশীলদের জন্য আল্লাহ ভিরুদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন দরুদ সালাম নাজিল নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি যিনি জান্নাতের পথ মানব জাতিকে দেখিয়েছেন আল্লাহ মসাল্লি আলী আল্লাহ বারিক আলী গত মাসে জান্নাত সম্পর্কে চারটি আলোচনা করা হয়েছিল দুইটি মঙ্গলবারে আর দুইটি আলোচনা ছিল শুক্রবারে মোট পাঁচ ঘন্টা জান্নাতের উপর আলোচনা করা হয়েছে জান্নাতের নিয়ামত সম্পর্কে জান্নাতের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলম যেসব রেখেছেন নবী করিম সাল্লাম যা বলেছেন তা সংক্ষেপে পেশ করার চেষ্টা করা হয়েছে এখন জান্নাতি কারা এই জান্নাত পাবে কারা এ সম্পর্কে আজকে এই অল্প সময়ের মধ্যে কিছু কথা আপনাদের সামনে পেশ করব আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা আল্লাহ এবং তাঁর রসুল সাল্লা সাল্লামের কথা বলার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন আমিন আল্লাহ ফাকরবুল আলমিন জান্নাত সম্পর্কে কোরআনে করিমে বহু আয়াতে উল্লেখ করেছেন জান্নাত কাদের জন্য কে জান্নাত পাবে তাছাড়া রাসুল্লাহ সাল্লামের বহু হাদিস রয়েছে এ সবগুলিকে দুই ভাগে ভাগ করা যেতে পারে জান্নাত পাওয়ার জন্য বেশ কিছু ফরজ ওয়াজেব আবশ্যক করণীয় কাজ রয়েছে যেই কাজগুলি যে আমলগুলি না করলে জান্নাত পাওয়া যাবে না এগুলি হচ্ছে ফরজ অজীব কাজ আর জান্নাত হাসিলের জন্য বেশ কিছু মুস্তাহাব নফল অতিরিক্ত কাজ রয়েছে যেগুলি করলে কোরআন এবং হাদিস প্রমাণ করে যে জান্নাত নসিব হবে তবে ফরজ অজেব আদায় করার পরে আমলগুলি দুই ভাগে বিভক্ত ফরজ আমল এবং সন্ন্যাত মুস্তাহাব নফল অতিরিক্ত আমল যার মাধ্যমে উচ্চ স্থান লাভ করবে জান্নাতে মর্যাদা উঁচু হবে কিন্তু জান্নাত নির্ভরশীল জান্নাত পাওয়ার উপায় হচ্ছে ফরজ অজেব আদায় করা বিশ্বাসের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে কথার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আশা করি এই তিনটি কথা স্পষ্ট যে জান্নাত পেতে হলে আকিদা বিশ্বাস সঠিক হইতে হবে কথাবার্তা ভালো হইতে হবে এবং আমল কর্ম কাজ সুন্দর হইতে হবে আল্লাহ ফাকরবুল আলমিন এরশাদ করছেন সুরে মারিয়ামের আয়াত নম্বর তেষট্টিতে তিল কাল নূর এসমিন মানকানা তাকিয়া এই জান্নাত আমার বান্দাদের মধ্য থেকে তাদেরকে দান করব তাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী বানাবো ওয়ারিস বানাবো মানকানা তাকিয়া যারা আল্লাহ ভীরু মুতাকি যারা আল্লাহ ভীরু তাদেরকে আমি এই জান্নাতের ওয়ারিস বানিয়ে দেব এই জান্নাত তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ ভিরুদের জন্য মুতাকিদের জন্য যারা সংযত ব্যক্তি পাপ মুক্ত ব্যক্তি গুনা থেকে বেঁচে থাকার জন্য সচেষ্ট হয় তাদের জন্য মহান আল্লাহ পাক আমপরার একটি সুরাই এরশাদ করেছেন ফাম্মান খাফা মাকাম রব্বেহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া যে ব্যক্তি ভয় করবে তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে খাফা মাকাম রব্বেহি তার রবের সামনে দাঁড়াতে হবে জবাবদেহি করতে হবে হিসাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন হায়াত সম্পর্কে এই জীবন সম্পর্কে বয়স সম্পর্কে আল্লাহ পাক যৌবন সম্পর্কে আল্লাহ পাক সময় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমের ধন সম্পদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন এল বিদ্যা সম্পর্কে ইত্যাদি জিজ্ঞাসা করবেন যারা এই বিষয়টিকে ভয় করবে যে আমাকে জবাব দিতে হবে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া সুতরাং যে ব্যক্তি আল্লাহ পাকের সামনে দাঁড়ানোকে ভয় করে সে সম্পর্কে চিন্তাশীল সেই ব্যক্তি নিজের নফসকে নিজের প্রবৃত্তিকে নিজের মনকে কুপ্রবৃত্তি থেকে বাঁচাবে পাপের কাজ থেকে বাঁচাবে ফাইনাল জান্নাতা হে আলমাওয়া জান্নাত হচ্ছে তাদের ওই বাসস্থান তাদের ঠিকানা হচ্ছে জান্নাত তো জান্নাত সম্পর্কে কিছু আম কথা মানে ব্যাপক কথাবার্তা রয়েছে ব্যাপক আমলের কথা রয়েছে যেমন ইমান সৎ আমল আল্লাহ ভিরুতা এগুলি হচ্ছে ব্যাপক অর্থ বহনকারী বিষয় ইমান এবং সৎ আমল যত সৎ আমল রয়েছে ইতিবাচক নেতিবাচক মানে যেগুলি করণীয় সেগুলি ভালো কাজ করা আর যেগুলি বর্জনীয় ছেড়ে দেওয়া সেগুলি ছেড়ে দেওয়া এসবগুলি সামিল ইমান এবং নেকামল এর এজন্য বহু আয়াতে করিমা রয়েছে আল্লাহ ফাকরবুল আলমের কিতাবে ইন্নাল্লাযীন ইত্যাদি ভাবে যারা ইমান নিয়ে এসেছে এবং সৎ কর্মশীল হয়েছে তাদের জন্য জান্নাত রয়েছে জান্নাত আতিথ্য রয়েছে এই জান্নাতের পথ হচ্ছে একটি পথ জান্নাতের রাস্তা হচ্ছে একটি রাস্তা কারণ এ সম্পর্কে অনেকের বিভ্রান্তি রয়েছে গুমরাহি রয়েছে মনে করে যে যে যে পথে আছি যে যে তরিকে আছি যে যে রাস্তায় আছি আমরা ভালো কাজ করলেই হইল অসৎ কাজ থেকে বেঁচে থাকলেই হইল ভালো কাজ আর অসৎ কাজ সৎ কাজ অসৎ কাজ তাদের এ থেকে উদ্দেশ্য হয় সামাজিক সৎ কাজ সামাজিক অসৎ কাজ মানুষ সাধারণত যেগুলিকে ভালো কাজ মনে করে সেগুলি করা আর মানুষ সাধারণত যেগুলিকে খারাপ কাজ মনে করে সেগুলি থেকে বেঁচে থাকা মনে করে এক শ্রেণীর লোক আজকালকার যুগের দুনিয়ার শিক্ষিত বেশ কিছু লোকেরা যে এটি হচ্ছে ভালো কাজ বাস আসলে কিন্তু কথা ঠিক নাই আসল ভালো কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলম যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করা তা হচ্ছে আল্লাহ ফাকরবুল আলমিনের এবাদত বন্দেগী তাহলে এবাদত বন্দেগী আল্লাহ ফাকরবুল আলমিনের করতে হবে তাতে রয়েছে দুটো দিক একটি দিক হচ্ছে খালিস এবাদত যেসব এবাদত বন্দেগীর আদেশ রয়েছে আল্লাহর প্রতি ইমান নামাজ জাকাত শ্যাম রোজা হজ ইত্যাদি ইত্যাদি নেক আমলগুলি যেগুলি এবাদত আল্লাহ ফাকরবুল আলমের খালিস এবাদত দোয়া আর আরেক ধরনের নেক আমল রয়েছে সৎ কাজ রয়েছে যেগুলি মানুষের সাথে সদাচরণ করা বান্দার হক তাহলে নেক আমল হচ্ছে হকুকুল্লাহ আল্লাহ পাক আলমিনের হক আদায় করা যেভাবে আল্লাহ পাক আলম আদায় করতে বলেছে অর্থাৎ ইবাদত বন্দী করা তাঁর তাকে রব বলে মেনে নেওয়া এবং তিনি যখন রব সৃষ্টিকর্তা তিনি রেজেকের মালিক তিনি হায়াত মতের মালিক সুতরাং তাঁরই এবাদত বন্দি করা তিনি যা করতে বলেছেন তা করা যেইভাবে এবাদতবন্দি করতে বলেছেন সেইভাবে এবাদতবন্দি করা আরেকটি দিক হচ্ছে মামলাত অর্থাৎ মানুষের সাথে আচার আচরণ বা বান্দার হক বান্দার হকের মধ্যে মাতা পিতার হক এইভাবে যত মানুষ রয়েছে প্রত্যেক মানুষের হক রয়েছে একে অপরের ওপর অধিকার রয়েছে প্রাপ্য রয়েছে যদিও হক প্রাপ্য ভিন্ন ভিন্ন কিন্তু হক রয়েছে বান্দার এগুলি আদায় করে এগুলি হচ্ছে আম কথা ব্যাপক কথা সাধারণ কথা যে এগুলি হচ্ছে জান্নাত পাওয়ার উপায় এবাদত আদায় করতে হবে তার সাথে সাথে মানুষের হক আদায় করতে হবে সামাজিকভাবে যেসব কাজকে ভালো কাজ মনে করে সেগুলিও করতে হবে যেসব কাজগুলি অন্যায় মনে করা হয় সেগুলি থেকে বেঁচে থাকতে হবে ঠিক তার আগে আল্লাহ পাক রব্বুল আলমের এবাদত বন্দেগী সম্পাদন করতে হবে যে জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছে যদি এবাদবন্দি কেউ না করে আর সামাজিকভাবে সেই লোকটি ভালো তাহলে সেই ব্যক্তি কোনোদিন জান্নাত পাবে না স্পষ্ট কথা কারণ আল্লাহ পাকরাবুল আলমী তার ইবাদত বন্দীর জন্য সৃষ্টি করলেন আমা খালাকুল জিন্না আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহ ফাকরাবুল আলমিনের এবাদতের প্রথম বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ইমান বিশ্বাস একটি লোক আল্লাহর প্রতি বিশ্বাস করে না অনেক কাফের রয়েছে অনেক মুশরেক রয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস করে অনেক নাস্তিক রয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস করে না কিন্তু জনকল্যাণমূলক কাজ করে কোনদিন মুক্তি নেই তো প্রথম বিষয় কয়েকটি বিষয় উল্লেখ করব যদিও বহু বিষয় রয়েছে এবং তার বললাম যে কিছু বিষয় রয়েছে ফরজ আর কিছু বিষয় রয়েছে মুস্তাহাব সন্নত নফল ফরজগুলি অবশ্যই আদায় করতে হবে না হলে কোনোদিন মুক্তি পাওয়া যাবে না আর সন্নত নফল মুস্তাহাব কাজগুলি করলে আশা করা যায় যে জান্নাতে আল্লাহ ফাকরাবুল আলম আরো উঁচু মর্যাদা দান করবেন উচ্চ স্থান দান করবেন প্রথম বিষয় যেটি উল্লেখ করব তা হচ্ছে কালমায় শাহাদাত যাতে দুটো বিষয় রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমের একত্রের সাক্ষ্য প্রদান করা আল্লাহ পাক একমাত্র আমাদের সত্য মাহবুদ সত্য উপাস উপাসনা ইবাদত বন্দী একমাত্র আল্লাহ পাকের করতে হবে এর সাক্ষ্য প্রদান করা লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দান করা আর দ্বিতীয় বিষয় হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ পাকের রসুল এর সাক্ষ্য প্রদান করা শাহাদাত দান করা যা আমাদের দেশের প্রচলিত দ্বিতীয় কলমায় যদিও হাদিসের কলমা নয় এভাবে প্রচলিত যে পাঁচ কলমা হাদিসে নেই এগুলি আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা আলেমরা তৈরি করেছে মানুষের সুবিধার্থে তবে এই বিষয়টি অবশ্যই সাক্ষ্য প্রদান করতে হবে যে আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই ও আসাদু এবং সাক্ষ্য প্রদান করছি যে আন্না মোহাম্মদ আব্দহু ওয়ারাসুলহু যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহর বান্দা এবং তার রাসুল এই দুইটি বিষয়ের সাক্ষ্য প্রদান করা সারা জীবন যৌবনের শুরু থেকে শুরু করে যখনই একজন মানুষ যৌবনে এসেছে চোদ্দ পনেরোতে হোক মেয়েদের ক্ষেত্রে দশ বারোতে হোক যখনই যৌবনে এসেছে তখন থেকে শুরু করে শেষ পর্যন্ত এই শাহাদাতের ওপর অটল থাকে এ হচ্ছে শাহাদাত আর এই শাহাদাত বিশেষ করে মৃত্যুর মুহূর্তে ইন্তেকালের পূর্ব সময় যখন তবার দরজা এখনো খোলা আছে সেই সময় আল্লাহর আজাবের ফেরিস্তা মালাকুল মতকে দেখে নেওয়ার পরে নয় যখন তবার দরজা বন্ধ হয়ে যায় তার আগে পর্যন্ত যদি এই কালেমা পাঠ করিয়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমী জান্নাত দিবেন তাহলে জান্নাতি কারা যাদের কাছে এই কালেমা ইলা ইলাহ ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহর শাহাদাত রয়েছে সাক্ষ্য প্রদান করেছে এই শাহাদাত শুধু জবানে উচ্চারণের নাম নয় মন্ত্রের মতো যেমন অনেক অশিক্ষিত লোকেরা মনে করে যে কলেমা পড়লেই জান্নাত এমন বিষয় নেই ইসলামে আসলে কলেমার সাক্ষী দেওয়ার সাথে সাথে হাদিসে দুইটি শর্ত লাগানো হয়েছে আর এই দুইটি শর্তের খোলাসা হচ্ছে সারমর্ম হচ্ছে যে কলেমার দাবি পূরণ করা কলেমা ইলা ইলাহ আর মোহাম্মদ রসুল্লাহ যে দুটি বিষয় রয়েছে এর দাবি পূরণ করা যে আপনি যে আল্লাহকে সত্য মাহবুদ বললেন তাহলে তার এবাদবন্দি করবেন আপনি আপনি যে মোহাম্মদ সাল্লামকে আল্লাহ রসুল বললেন যে তার মাধ্যমে রেসালাত এসেছে আল্লাহর মেসেজ এসেছে পয়গাম এসেছে তাহলে তাকে পয়গম্বর হিসাবে মেনে নিয়ে তিনি যা বলেছেন তা আপনার জন্য আদর্শ বানাবেন এ হচ্ছে কালমায় শাহাদাতের দাবি আসাদ আল্লাহ ইলাহ ইল্লাহ আসাদ মোহাম্মদান রসুল্লাহ বা মোহাম্মদান আব্দু রসুল এর দাবি হাদিসে কি শর্ত রয়েছে যেই ব্যক্তি বলবে এবং এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টির ইচ্ছা করবে যে আল্লাহকে সন্তুষ্ট করতে চায় সেই ব্যক্তি এই কলেমার দাবি পূরণ করবে আর একটি শর্ত বলা হয়েছে খালে সামিন কালবেহি লাহ বলবে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিকতার সাথে হলুসিয়াতের সাথে শুধু মুখে নয় অন্তর থেকে আল্লাহর প্রতি বিশ্বাস করি আল্লাহকে ভালোবেসে আল্লাহর প্রতি ইমান নিয়ে এসে এই সাক্ষ্য প্রদান করবে তো এই কালেমা এলাহিল্লাল ফজিলত হচ্ছে যে জান্নাত কারা পাবে যারা এই কালেমা এলাহিল্লাহ বিশ্বাসী কালেমা ইলাহিল্লাহর শাহাদাত দান করেছে এবং কালেমা এলা ইলাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহর বাস্তবায়ন করেছে আমলে পরিণত করেছে ওবাদ সামদ রাজি আল্লাহ তালানহর মশহুর হাদিস রয়েছে বুখারি মুসলিম রয়েছে মান শাহেদ আল্লাহ ইলাহ ইল্লাহ ওয়াহদাহুল্লাহ শরিক আল্লাহ ও আন্না মোহাম্মদ আব্দুহ রাসুল যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করলো যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই তিনি একই একক এবং মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহর বান্দা এবং রাসুল ওয়ান্না ইসা আবদুল্লাহ রাসুল ইসা আলি ইসলাম আল্লাহর বান্দা এবং রসুল এ কথা এই জন্যই বলা হয়েছে যে হতে পারে সে খ্রিস্টান ছিল খ্রিস্টান থেকে সে ইসলাম গ্রহণ করেছে সুতরাং ইসা আলি ইসলাম সম্পর্কে তাদের যে ভ্রান্ত ধারণা রয়েছে সেই ধারণা ঠিক করতে হবে যে ঈসা আলি সাল্লাম আবদুল্লাহ রাসুল আল্লাহর বান্দা ইবনুল্লাহ নন আল্লাহর পুত্র নন কালেমা এলাহ মোহাম্মদ শাহাদাত দিল কিন্তু তার সাথে সাথে ঈসা আলি সাল্লামকে বাড়িয়ে দিল ইবনুল্লাহ বানিয়ে দিল আবদুল্লাহ থেকে তাহলে সে মমিন হইতে পারল না সে জান্নাত পাবে না এবং আল্লাহ ফাকরাবুল আলমিনের এই বাক্য যা আল্লাহ ফাকরাবুল আলমিন এই বাক্য দ্বারা তাকে সৃষ্টি করেছেন মারিয়াম আলী সালামের কোন স্বামী আলী সালামের কোন স্বামী ছিল না আল্লাহ পাকের স্পেশাল আদেশে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওয়া রোহমিন আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রোহ বিনা কোনো মাধ্যমে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওয়াল জান্নাত হাক্কুন ওয়ান্নার হাক জান্নাত এবং জাহান্নাম যে সত্য এর সাক্ষ্য প্রদান করলো আদ জান্নাহ তো আল্লাহ পাক রব্বুল আলমিন সেই ব্যক্তিকে জান্নাত অবশ্যই দেবেন জান্নাতে দাখিল করবেন তাহলে জান্নাতি কারা যারা এই সাক্ষ্য প্রদান করল আলা মা কানা মিনাল আমল আমল অনুপাতে এর একটি অর্থ হচ্ছে আমল অনুপাতে যেমন যার আমল আছে তেমন তার স্তর নির্ধারিত হবে তেমন তার মর্যাদা হবে জান্নাতে আর একটি অর্থ করা হয়েছে যে যেমন আমল থাকুক না কেন যদি কলেমার শাহাদাত ঠিক থাকে তাহলে জান্নাতে যাবে মানে কোনো একদিন যাবে তাহলে সাজা শাস্তি পেয়ে অনেক মমিন মুসলিম সাজা শাস্তি পেয়ে জান্নাত যাবে যদি বেআমল থাকে বদামল থাকে কাবিরা গোনা থাকে পাপ থাকে তাহলে আর যদি কাবিরা গোনা না থাকে ফরজ অজেবে ত্রুটি না থাকে হারাম আম কাজ না করে থাকে নাজাইজ কাজ না করে থাকে বা তবা করে আল্লাহ পাকের কাছে গোনহার ক্ষমা হয়ে গেছে তাহলে গোনাগার হইলেও তবা হয়ে গেছে সুতরাং আল্লাহ পাক তাকে প্রথমে জান্নাত দিতে পারেন বিনা তবাই কাবিরা গোনা করে মারা গেলে আল্লাহ পাক রব্বুল আর ইচ্ছা আল্লাহ পাক শাস্তি দিতে পারেন দুনিয়ার কিছু শাস্তি রয়েছে তারপরে মরে যাওয়ার পরে কবরের শাস্তি রয়েছে তারপরে বিচার দিবস হাসরের মাঠের শাস্তি রয়েছে গামে আবুডুবু আর কত রকমের শাস্তি রয়েছে পুল সেরাতের ওপর শাস্তি রয়েছে যে কত আছাড় খাবে আর আঁচড় লাগবে আর আহত হবে ইত্যাদি এসব শাস্তি হয়ে হতে পারে মাফ পেয়ে যেতে পারে তো কালেমা এলা এলাহ ইল্লাল্লাহ আর মোহাম্মদ রসুল্লাহ এই দুটি বাক্যের শাহাদাত এইভাবে দান করতে হবে শুধু মন্ত্রের মতো নয় আর একটি ব্যাপক বিষয় বললাম যে ইমান এবং সৎ আমল আল্লাহ কোরআন করিমের বহু আয়াতে উল্লেখ করেছেন ইমান এবং সৎ আমলের কথা যার মাধ্যমে জান্নাত পাওয়া যাবে জান্নাতি কারা তাহলে মমিন জান্নাতি এবং মমিনের সাথে সৎ কর্মশীল জান্নাতি শুধু মমিন না শুধু মমিন মমিন হয় না মানে ইমান বলছে আমি আমার ইমান আছে অথচ কর্ম প্রমাণ করে না আসলে মমিন নাই বিশেষ করে ফারাইজ ওয়াজিবাতের ক্ষেত্রে হারাম থেকে কাবিরা গোনা থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সব সময় যদি কাবিরায় ডুবে থাকে তাহলে সে ইমানের দাবি তার মৃত্যু সে দাবিতে ফরজ পাঁচক্ত নামাজ দিয়ে প্রমাণ করলো না যে আমি মমিন তাহলে তার কাছে কোনো প্রমাণ নেই যেমন নামাজের ক্ষেত্রে হাদিস রয়েছে তো ইমান এবং সৎকর্ম হচ্ছে জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ উপায় এবং একটি ব্যাপক বিষয় ইমানের সত্যতা প্রমাণ করবে নেক আমল দিয়ে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করা অনেকে ইমানের দাবি করেন কিছু অংশে হয়তো আমল করেন ফারায়জ অজবাত আদায় করেন কিন্তু আল্লাহ এবং তার রসুল সাল্লামের আনুগত্য অনেক ক্ষেত্রে করেন না যদি বলা হয় সহি হাদিস মোতাবেক এইভাবে নামাজ পড়তে হবে মানতে রাজি না বাধা অন্ধ তকলিদ অন্ধ অনুকরণ ব্যক্তি পূজা বা সামাজিকতা অথবা অন্য কিছু বা আমার অফিসে অসুবিধা আমার কর্মক্ষেত্রে অসুবিধা ইত্যাদি রসুল্লাহ আনুগত্য করতে বিভিন্ন রকমের শয়তানি বাধা রয়েছে শয়তানি বাধা এই শয়তানি বাধা যদি দুনিয়াতে থাকে তাহলে সেখানে জান্নাতে যেতে বাধা প্রাপ্ত হবে এই জন্য আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের বিনা কোনো শর্তে আনুগত্য করতে হবে আল্লাহ ফাকরাবুল আলমিন এরশাদ করেছেন অমায়তি আল্লাহ রাসুল ফাকাদ ফাজা ফৌজান আজিমা যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে সেই ব্যক্তি মহা সাফল্য অর্জন করবে আল্লাহ ফাকরবুল বলেছেন জান্নাত যারা আল্লাহ এবং রাসুল আনুগত্য করবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতে প্রবিষ্ট করবেন জান্নাতে দাখিল করবেন আল্লাহ পাক আরো এরশাদ করেছেন ওমাইয়তি আল্লাহ যারা আল্লাহ এবং রসুল সাল্লামের আনুগত্য করবে তারা সিদ্দিক আনাম আল্লাহ আলিহিন তারা পুরস্কৃতদের সাথে হবে তারা পুরস্কৃতদের সাথে হবে তার মানে জান্নাতে হবে পুরস্কৃতগণ জান্নাতে থাকবেন তারা কারা মিনান নবীন নবীগণ অসিদ্দিকিন সিদ্দিকগণ অতি সত্যবাদী আল্লাহর নেক বান্দাগণ সাহাবাই কেরাম তাবেইন আইম্মাই কেরাম ও সোহাদা শহীদগণ বা ওলামাইকেরাম শহীদের সোহাদার দুটি তাফসির করেছেন তাফসির কারগণ অসালহীন এবং সৎকর্মশীল হয়তো তেমন গভীর জ্ঞান নেয় দিনের কিন্তু ফরজ অজেব সম্পর্কে জ্ঞান আছে হারাম সালাল সম্পর্কে জ্ঞান আছে এবং সেগুলি বেঁচে চলে সে ব্যক্তি সৎকর্মশীল আল্লাহাক তাদেরকেও পুরস্কৃতদের অন্তর্ভুক্ত করেছেন তাদের সাথে তারা হবে জান্নাতি কারা যার এই সবগুলি যেগুলি আলোচনা হচ্ছে প্রায় সবগুলি হচ্ছে ফরজ ওয়াজিব কিন্তু এর মধ্যে যদিও সৎ আমল কিছু মুস্তাহাব সন্ন্যত আমল রয়েছে কিন্তু ফরজ আমল রয়েছে সৎ আমলের মধ্যে আল্লাহ এবং রাসুল আনুগত্যের ক্ষেত্রে ফরজ বিষয়গুলি রয়েছে হারাম থেকে বেঁচে থাকা নাজাজ থেকে বেঁচে থাকা রয়েছে যা ফরজ সুতরাং এগুলি জরুরি জান্নাত পাওয়ার জন্য তাহলে জান্নাতি কারা যারা এই ফরজ অজেবগুলি আদায় করবে জান্নাতি কারা যারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে পাঁচ অক্ত ফরজ নামাজ যারা আদায় করবে সলাতের পাবন হবে নামাজের হেফাজত করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবে তারা জান্নাতি এই বিষয়ে বহু হাদিস আয়াত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাই মমনের শুরু থেকে শুরু করে প্রায় বারো চোদ্দ আয়াত পর্যন্ত উল্লেখ করেছেন বেশ কিছু মমিনদের গুণ তার মধ্যে একটি গুণকে দুইবার আল্লাহ উল্লেখ করেছেন নামাজের নামাজে বিনয়ী হওয়া এক আর নামাজে হেফাজত করা হম হম আলা দুই জায়গায় দুই যারা নামাজের কি করে হেফাজত করে নামাজের যে হেফাজত করে এক অক্ত নামাজ তার ঘাটতি হবে না সতেরো রাকাত আল্লাপাক ফরজ করেছেন এমন নয় যে পনেরো রেখার নামাজ পড়ে ফজরে উঠতে পারে না ফজর সূর্য উঠার পরে পড়ে নষ্ট করলো সে নামাজের হেফাজত করলো না আপনার মূল্যবান ধন সম্পদ টাকা পয়সা যদি বাইরে পড়ে থাকে গেটের বাইরে হেফাজত করলেন আপনি হেফাজত করলেন না আপনি ফজরের নামাজ সূর্য উঠার পরে পড়বেন আর নামাজের হেফাজত করলেন কখন হেফাজত করলেন না আপনি নষ্ট করলেন আপনি যারা নামাজ সমূহের হেফাজত করে পাঁচ নামাজের হেফাজত করে যারা নামাজের হেফাজত করে তারা কি পাবে উলাই কাহমল এরাই উত্তরাধিকারী হবে কিসের আল এরা জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস হবে জান্নাতুল ফিরদৌস সবচাইতে উচ্চ স্থান জান্নাতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তাহলে জান্নাতি কারা যারা নামাজের হেফাজত করে তাহলে মনে রাখবেন একজন মানুষ অত্যন্ত সামাজিক দিক থেকে চরিত্রবান তার বাবা মায়ের সাথে ভালো সুসম্পর্ক ভালো খেদমত করে গ্রামবাসীর সাথে খুব সুন্দর তার চলাফেরা আদান প্রদান টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে মাসা আল্লাহ তার কোন রকমের আত্মসাত বেইমানি খেয়ানত আদা খেলাফি সব নেই ভালো গুণ বিড়ি সিগারেট কোন রকমের নেশা এইসব কিছুই নেই কিন্তু নামাজের হেফাজত করে না জান্নাত পাওয়া যাবে না জান্নাতিকারা যারা পাঁচ অক্ট নামাজের হেফাজত করে আল্লাহর অস্তে ওই সব ভাইদেরকে বিশেষ করে বলছি যারা মানে চরিত্রের দিক দিয়ে ভালো আচার আচরণের দিক দিয়ে ভালো আদান প্রদানের দিক দিয়ে ভালো মানুষের হকের ক্ষেত্রে ভালো কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে হক নষ্ট করেছে নামাজ নষ্ট করেছে তাদেরকে বলছি ইত্তাকল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করুন কারণ নামাজবিহীন জান্নাত পাওয়া যাবে না উলায় কাহমল ওয়ারেসুন তাকিদের সাথে এরাই তো ওয়ারেস মানে অন্যরা নয় যারা নামাজের হেফাজতকারী তারাই তো ওয়ারেস উত্তরাধিকারী যারা জান্নাতের ফির দশের ওয়ারেস হবে নামাজের হেফাজত একটি হাদিস শোনাই সেই মুসলিমের হাদিস জাবের রাজি আল্লাহ তালানো বলছেন যে আন্না রাজ সাল রসুল আল্লাহাম একটি লোক আসলো আসার পরে রসুল উল্লাহামকে জিজ্ঞাসা করলো ফকাল আর আয়তা এজা সাল্লাই তো সলাওয়াতিল মকতুবাত আমি যদি পাঁচ অক্ত ফরোজ নামাজ পড়ি মকতুবাত বলেছে ফরজ নামাজ পড়ি ও সুমত রমজান রমজান মাসের রোজা রাখি ও আহালাল তুল হালাল হালালকে হালাল মনে করি হালাল হালাল আমার জন্য হারামকে আমি হালাল করব না ও হারাম তুল হারাম হারামকে হারাম বলে জানি বা হারাম থেকে বেঁচে থাকি হালালকে হালাল মনে করবেন হালাল কাজই শুধু করা আর হারাম কাজ না করা ওয়ালাম আজিদ আলা জালেকা সাইয়ান গরিব মানুষ ছিলেন এই জন্য জাকাতের কথা উল্লেখ করেন কারণ গরিব অভাবী মানুষের জাকাত নেই যা আয় উপার্জন করে দৈনিক অথবা মাসিক সেই দেশে সোজার জাকাত আবার কি আছে এমনকি হজি বা কি আছে কোনো পয়সা জমা করতে পারল না মাক্কাতুল মোকারমা পৌঁছার জন্য হজ নেই তার এই কাজগুলি যদি আমি করি ওয়ালাম আজিদ আলা এর বেশি আমি কিছুই করতে পারলাম না শুনুন কত সুন্দর কথা এর বেশি আমি কিছুই করতে পারলাম না আদ হলুল জান্না আমি জান্নাত যেতে পারবো জান্নাতে কি প্রবেশ করব কালা নাম নবী করিম সাল বললেন হ্যাঁ অবশ্যই তুমি জান্নাত যাবে আল্লাহর কসম করে বলছি তাহলে আমি আর কোন রকমের বাড়াবাড়ি করব না বিদাতিদের মতো কারণ বিদাতিরা বাড়াবাড়ি করে গুমরা হয়েছে জাহান নামে রাস্তা নিয়েছে নবী করিম এর জন্য বলেছেন যে মান আতানি দাখালাল জান্না যারা আমার আনুগত্য করবে নবী করিম যা দিয়েছেন ততটাই করলো এই ক্ষেত্রে বাড়াবাড়ি করলো না একটা জিনিস দেওয়া হয়নি অথচ ধর্ম মনে করে দিন মনে করে করছে মিলাদ করলো সাহেবরাত করলো তাজিয়া করলো মাতম করলো এই জন্মবার্ষিকী পালন করলো এইসব বিদাত এরকম বহু বিদাত রয়েছে না দেখে শুনে পা রাখেন আপনি রাস্তায় যেমন আপনি পা রাখছেন দেখে শুনে কখনো আপনি না দেখে রাস্তায় পা রাখেন না ইট থাকতে পারে পাথর থাকতে পারে গর্ত থাকতে পারে কাঁটা থাকতে পারে সাপ বিচ্ছু থাকতে পারে একেই বলা হয় মুত্তাকি আসলে মুত্তাকি ইসলামের ভাষায় কোরআন হাদিসের ভাষায় ওকেই বলা হয়েছে যেই ব্যক্তি হালাল হারাম করব করব না দেখে শুনে পা রাখে কদম রাখে আমার জন্য করা যায় তাহলে করবো নাজায়জ করব না বিদাত করব না সন্ন্যাত করব নবীর তরিকা অবশ্যই নেব অন্য কারো কথা কোন প্রমাণ নাই না করব না একই বলা হয় তাকুয়া আসলে একই বলা হয় আনুগত্য আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলি সাল্লামের তিনি বললেন এর বেশি আমি কিছু করব না জান্নাতের সার্টিফিকেট দিলেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নামাজের ওপর নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় তাহলে ফরজ নামাজ যে ঘাটতি থাকলে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়ার আরেকটি উপায় হচ্ছে দিনের এলম হাসিল করা দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা এর দুটো স্তর রয়েছে একটা ফরজ আরেকটি হচ্ছে মুস্তাহাব ফরজ জ্ঞান এতটুকু হাসিল করতে হবে যে আমার জন্য কি করণীয় আর কি বর্জনীয় কি ফরজ পাঁচ অক্ট নামাজ ফরজ এই জ্ঞান হাসিল করা প্রত্যেক মুসলিমের ফরজ যদি কেউ না জানে যে পাঁচ অক্ত নামাজ ফরজ না পড়লে আমি মুসলিম থাকব না পাঁচ অক্ত নামাজের সংখ্যা হচ্ছে এত ফরজ নামাজের সংখ্যা এত না জানে তাহলে সে ফরজ ত্যাগ করল জানে না তো আমল কি করে করবে রমজান মাসের রোজা রাখা ফরজ সুতরাং রমজান মাস জানবে যে কখন হয় কতদিন রোজা রাখতে হয় রোজা কাকে বলে সিয়াম কাকে বলে কখন থেকে শুরু কখন শেষ হয় জাকাত যখন দিতে যাবে তার আগে জাকাতের মাসলা মাসাইল জানবে এইভাবে যেগুলি করণীয় ফরজ অজেব সেগুলি সম্পর্কে জ্ঞান হাসিল করা আর যেগুলি বর্জনীয় হারাম সেগুলি সম্পর্কে জ্ঞান হাসিল করা একজন মুসলিম বলবে আমি জানি না যে সুদ হারাম আমি জানি না যে ঘুষ হারাম তাহলে সে ফরজ তরক করল সে গুণাগার তাহলে এই রকমের এলম হাসিল করা ফরজ একটি লোক বলছে যে আমি নামাজ জানি কত রাখাত কিন্তু আত্মায়াত আমি জানি না মুখস্থ নেই আমার দরুদ ইব্রাহিম সলাতে ইব্রাহিম মুখস্থ নেই আমার তাহলে চলবে না আমার দশটি সুরা মুখস্থ নেই না ফরজ দিনে রাতে সতেরো রাখাত নামাজ পড়বে না সতেরোটি সুরা মুখস্থ করবেন না এগুলি হচ্ছে ফরজ আর আরেকটি স্তর আছে এলম শিখার যা হচ্ছে সন্ন্যাত মুস্তাহাব নফল এই এলম হাসিল করলে বড়ই স্বভাব রয়েছে জান্নাতে আল্লাহ পাক উচ্চ স্থান দান করবেন আর যদি সে এলিম হাসিল না করেন উচ্চ স্থান পাবেন না কিন্তু ফরজ এলিম যেহেতু হাসিল করে নিয়েছেন জান্নাত ইনশাআল্লাহ তালা পাওয়া যাবে এই এলিম হাসিল করার কথা নবী করিম সাল্লাহ আলী হোসাল্লাম উল্লেখ করেছেন আল্লাহ যাদেরকে দান করা হয়েছে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ দারাজাত অনেক উচ্চ স্থান দান করবেন নবী করিম সাল্লাহাম বলেছেন মান সালাকা তারিকান লোবো ফি হে ইলমান যেই ব্যক্তি এমন রাস্তায় চললো পায়ে হেঁটে আসলো গাড়িতে আসলো যেভাবে রাস্তায় চললো গেল কি জন্য ইয়াত লোবো ফি ইলমান এলম হাসিল করার জন্য সে ফরজ এলম হোক অথবা নফল সুন্নত এলম হোক আপনার জন্য ফরজ নেই কিন্তু অতিরিক্ত আপনি জানতে চান অতিরিক্ত মাসলাম সাহেল অতিরিক্ত আপনি আকিদার বিষয় খুঁটিনাটি সূক্ষ্ম বিষয় বিস্তারিত আপনি জানতে চান বা আপনি ভালো জ্ঞানী হতে চান ভালো আলেম হতে চান তাহলে এগুলি হচ্ছে নফল মুস্তাহাব এল হাসিল করা তাহলে আল্লাহ পাক এই ধরনের লোকদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন জান্নাতের রাস্তা সহজ করে দেবেন তাহলে ফরজ এলম হাসিল করলে মোস্তাহাব এলম হাসিল করলে আল্লাহ পাক জান্নাতের রাস্তা সহজ করে জান্নাতে কে যারা তাহলে এলম হাসিল করে দিন সম্পর্কে যে দিনের এলম হাসিল করার এক অংশ ফরজ আর এক অংশ হচ্ছে মুস্তাহাব দিনের উপর অটলতা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অনেক লোকেরা দিনের কাজ করে কিন্তু অটল নয় অটল নয় আমাদের দেশের লোকেরা বলে ওই কচুর পাতার পানির মতো হ্যাঁ আর না হলেও ছোট নৌকাগুলি ডিঙ্গি নাকি বলে ওগুলির মতো যে কোনো সময় ডুবে যেতে পারে এইরকম অবস্থা কিছু লোকের আমলের মাঝে মাঝে দেখা গেল যে বেশ ভালো আমল করে আর মাঝে মাঝে দেখা গেল যে মসজিদই পাওয়া যায় না নেকির কাজে নেই ও ভালো কাজেই নেই মাঝে মাঝে দেখা গেল যে মাতা পিতার সাথে খুব ভালো ব্যবহার মাঝে মাঝে দেখা গেল যে একেবারে খারাপ ব্যবহার আপ ডাউন এমন যেন না হয় আর তারপরে তারপর অটল হয়ে গেল আমি মুসলিম আমার সারা জীবন মুসলিম যে কোনো অবস্থায় আমি আমি এখানে থাকলেও পাঁচ তো নামাজি এই শ্রেণীর লোক আছে সৌদি আরবে নামাজি ভারতে গেলে না যেমন ভারতের অবস্থা তেমন সেখানে বাংলাদেশে গেলে গ্রামে গেলে সেখানে যেমন অবস্থা তেমন হজে উমরায় গেলে মাসা আল্লাহ মুসল্লি মানে ভালো ভালো আলেমকে ফেল করে দিবি বাদবন্দিকে হ্যাঁ তফে অমরায় দুয়ায় শত লোকে ফেল করে দিয়ে মনে হচ্ছে কিন্তু দামাম ফিরে এসে দেশে ফিরে গিয়ে আবার ফাঁসে গিয়ে কাজে লিপ্ত আবার ঝগড়া বিবাদে লিপ্ত ইত্যাদি তাদের জন্য নয় জান্নাত জান্নাত কাদের জন্য আল্লাহকে রব মেনে নিয়ে তার উপর অটল হয়ে গেল আমি যে কোনো অবস্থায় থাকি অনুকূল অবস্থায় থাকি আর প্রতিকূল অবস্থায় থাকি আমি সুখে থাকি আর শোকে থাকি এক শ্রেণীর লোক আছে সুখে থাকলে বদবন্দি করে আর এক শ্রেণীর লোক আছে মুসিবতে পড়লে বদবন্দি করে না সুখে থাকেন তবু আল্লাহ পাকের দিনের উপর অটল আর দুঃখে থাকলেও আল্লাহ পাকের দিনের উপর অটল তাদেরকে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন পরের আয়াতে আগে যে আত্মী পাঠ করছিলাম ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তু আদুন তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও সেই জান্নাতের যে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তাহলে জান্নাতি কারা যারা দিনের উপর অটল এমন হবেন না যে কিছুদিন দিন লম্বা দাড়ি হ্যাঁ আছে কিছু লোক এরকম জাহেল মূর্খ বেশ মাসা আল্লাহ দেখতে কত সুন্দর লাগলো আর হঠাৎ করে দিলেন একবারে সাতখান সাতখা কিলেন একটা সামান্য মোদির একটা ধমকে আপনার চেহারা পরিবর্তন আপনার ইমান পরিবর্তন আপনার ইসলাম পরিবর্তন সবকিছু পরিবর্তন কিছুদিন মাসা আল্লাহ সন্ন্যতি লেবাস টাকনার উপরে কাপড় ইসলামিক লেবাস আর তারপরে কোন একদিন বলেছে আপনার ফাঁসেক মুদির ফাঁসের ফাঁসেক ম্যানেজার অভদ্র এই টাকনার উপর কাপড় পরা অভদ্রতা এরকম বহু ঘটনা শোনা গেছে যে ফাসেক ম্যানেজারগুলি সুপারভাইজার এই ধরনের লোক যারা আছে অনেকেই ফাসেক তারা এই ধরনের মন্তব্য খারাপ মন্তব্য করে থাকে কাফেরদের মতো যেমনই অভদ্র বলা আমি অভদ্র হয়ে গেলাম এ দেখলো না যে নবী এ ফাঁসেক বললো আমাকে অভদ্র কিন্তু রাসুল্লাহ সাল্লাম রহমতুল্লিল আলমিন যিনি গাইবের কথা বলেছেন যিনি জান্নাত সচক্ষে দেখেছেন যিনি জাহান্নাম সচক্ষে দেখেছেন তিনি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফাফিন্নাথ নিচে কাপড় গেলে সেই ব্যক্তি জাহান নামে যাবে তাহাদিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না মানজার রাসবাহিলা আলামিয়ান যেই ব্যক্তি অহংকারের সাথে আর অহংকারের সাথে হোক না হোক তবুও জাহান নামে যেতে হবে যেমন আগের হাদিস আর অধিকাংশ লোক এই ফ্যাশন অহংকার কারণ আমাকে টাকনার ওপরে কাপড় হলে অভদ্র লাগছে তার মানে অহংকার টাকনার নিচে আপনার কে অহংকার নেই আপনার সার্টিফিকেট কে দেবে যে আপনার অহংকার নেই আল্লাহ পাক কেয়ামতের দিনে রহমতের দৃষ্টিতে ওই ব্যক্তির দিকে তাকাবেন না রহমতের নজর দেবেন না আর যার ওপর রহমতের নজর না হবে জান্নাত পাবে না এর আগে অনেক আলোচনা বলেছি যে নেক আমল সৎ কাজ জান্নাত পাওয়ার উপায় জান্নাতের বিনিময় নাই আর একটু ভাষা এখানে আমি অতিরিক্ত করলাম নেক আমল ইমান এবং সৎ আমল ভালো কাজ হারাম থেকে বেঁচে থাকা নাজাজ থেকে বেঁচে থাকা এটি হচ্ছে জান্নাত পাওয়ার উপায় মাধ্যম কারণ কিন্তু বিনিময় নয় যে সারা জীবনের নেক আমল দিয়ে জান্নাতের একটি ক্ষুদ্র বস্তু কিনে নেবেন তার উপায় নেই আল্লাহ রহমত ছাড়া কিন্তু আল্লাহ রহমত কখন হবে যখন আপনি ইমানের সাথে নেক আমল করবেন ইমানের সাথে নেক আমল করবেন আল্লাহ এবং রাসুলের আনুগত্য করবেন কিছু নফল কাজ রয়েছে বললাম তার মধ্যে একটি কাজ হয়েছে মসজিদ তৈরি করা মসজিদ তৈরি করা অনেক সময় ফরজ না বরং বেশিরভাগ সময় ফরজ নাই আল্লাহর মসজিদ তৈরি হয়ে যাচ্ছে সবাই মিলে হয়ে যাচ্ছে হয়তো আমাদের দেশের অবস্থা যেটা এখানে মসজিদে যদি প্রয়োজন থাকে সরকার হয়তো তৈরি করে দিচ্ছে জাহমুল্লাহ খেরান তো মসজিদ তৈরি করলেন আপনি একা তৈরি করলেন অথবা কয়েকজন মিলে তৈরি করলেন গ্রামবাসী মিলে তৈরি করলেন এটি হচ্ছে জান্নাত পর উপায় সুতরাং জান্নাতি কারা জান্নাতি উচ্চ স্থান কারা পাবে জান্নাতি স্পেশাল ঘর কারা পাবে যেমন নবী করিম সাল্লাম বলেছেন মন বানা আলিল্লাহ মসজিদন বন আল্লাহ বেতন ফিল জান্না যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে লিল্লাহি বলা হয়েছে আমাদের দেশের মাহফিলগুলোর দান অনেক সময় লোক দেখানো দান হয় ও দেবে আমি দেব না মানুষে কি বলবে হয়তো আর না হইলে ও দিতে পারবে এত টাকা আমি দিতে পারবো না ওর চাইতে কম আছি এখলাস নেই না লিল্লাহ হইতে হবে যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টের জন্য মসজিদ বানালো বানাল্লাহ জান্নাতে আল্লাহ পাক তার জন্য একটি বিশেষ ঘর তৈরি করে দেবেন আর জান্নাতের ঘর কেমন হবে জান্নাতের নিয়ামত কেমন হবে ওলা খাতার আলা কালবি বাসা যা কিছু অল্পই শোনানো হয়েছে তবে মানুষের কল্পনা অত দূর পর্যন্ত পৌঁছিতে পারে না যেমন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এরশাদ করেছেন মসজিদে গিয়ে পুরুষদেরকে জামাতে নামাজ পড়তে হবে এই ক্ষেত্রে গাফিলতি থাকলে হবে না শিথিলতা থাকলে হবে না অবহেলা থাকলে হবে না এমন নয় যে মাঝে মাঝে গেলাম মাঝে মাঝে গেলাম না এমন নয় বিশেষ কোনো অজর না থাকলে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে বেশি বেশি মসজিদে যাওয়া এটি হচ্ছে জান্নাত পাওয়ার কারণ তাহলে জান্নাতি কারা যাদের সম্পর্ক মসজিদের সাথে রয়েছে যাদের সম্পর্ক মসজিদের সাথে রয়েছে তারা জান্নাতি নবী করিম সাল্লা ইসাদ করেছেন মান গাদা এলাল মসজিদে আও রাহা যে ব্যক্তি সকাল বিকাল মসজিদে যায় ফজর নামাজ মসজিদে যায় জোহরে যায় আসরে যায় মাগরিবে যায় ইসা যায় সকাল বিকাল যেই ব্যক্তি মসজিদে যায় আদাল্লাহু ফিল জান্নাতে কুল্লামা তো আল্লাহ তার জন্য জান্নাতে আতিথ্যের ব্যবস্থা করেন আল্লাহ ফাকরাবুল আলমিন আতিথ্যের ব্যবস্থা করেন মেহমান নওয়াজির ব্যবস্থা করেন কুল্লামা গাদা ও রাহা যখন যায় সকালে গেলে সকালে আল্লাহ ফাকর মেহমান নওয়াজির ব্যবস্থা করেছে আল্লাহ প্রস্তুত করেছে তার জন্য জান্নাত আপনারা জানেন বড় বড় যারা রাজা বাদশাহ বা রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক তারা যখন তাদের বিভিন্ন শহরে যে বাড়ি রয়েছে সেসব বাড়িতে আসে আসার কথা শুরু হলে দু চার মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায় হয় না প্রস্তুতি শুরু হয়ে যায় প্রস্তুত করা হচ্ছে কারণ আসবে বাদশাহ সাহেব আসবেন হ্যাঁ রাষ্ট্রপতি আসবেন প্রধানমন্ত্রী আসবেন আমাদের এলাকা আমাদের ডিস্ট্রিক্টে আসবেন তার যে বাসভবন রয়েছে নিজের বাড়ি হোক অথবা অফিসিয়াল হোক তা প্রস্তুত করা শুরু হয়ে যায় যে কোনো মুসল্লি যখন মসজিদে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য জান্নাতে মেহমান নামাজির আতিথ্যের ব্যবস্থা করেন প্রস্তুত করে আড্ডা প্রস্তুত করেন যে আমার বান্দা মসজিদে এসেছে মানে জান্নাতের সে হকদার হয়ে গেছে এরা হচ্ছে জান্নাতি যাদের সম্পর্ক মসজিদের সাথে আর যাদের সম্পর্ক মসজিদের সাথে নয় আহ বড় আফসোস লাগে আজকাল যে এই সৌদি আরব দশ বছর আগে এরকম অবস্থা দেখতাম না নামাজ হচ্ছে রাস্তায় বসে ব্যাপক হারে নামাজ ছেড়ে দিয়ে মসজিদ ছেড়ে দিয়ে রাস্তায় বসে রয়েছে এবং রাস্তায় বসে থাকার সাথে সাথে নামাজ হয়ে রাস্তায় বসে আছে এক কুফুরি কাজ নামাজ ত্যাগ করা দুই নম্বর কথা তার সাথে সাথে জাহান্নামি খাদ্য মুখে বিড়ি সিগারেট জাহান্নামি খাদ্য মুখে কারণ জাহান্নামী খাদ্যের দুটি গুণ জানেন না জানেন না জাহান্নামী খাদ্যের দুটি গুণ কি কে বলতে পারেন হ্যাঁ খিদাও খিদাও মিটবে না পেট ভরবে না একই কথাই তো হইল <laughs> ভাষা দুটি হইল আল্লাহ পাক বলছেন সুরায় গাছি পাড়াতে রয়েছে লায়ুস মেনো ওয়ালা মিন জু জাহান্নামি খাবার খেয়ে লাইস মেনু স্বাস্থ্য ভালো হবে না খাবার খাওয়ার দুটি উদ্দেশ্য থাকে দুনিয়ায় যা কিছু খাচ্ছেন উদ্দেশ্য কিন্তু দুটি একটি হচ্ছে স্বাস্থ্যকে টিকিয়ে রাখা না গেলে স্বাস্থ্য ভেঙে পড়বে এই জন্য ছেলে মেয়েদের চাপ সৃষ্টি করে খাওয়াচ্ছেন না হলে আমার ছেলে অসুস্থ হয়ে পড়বে হ্যাঁ ভাইরাস আক্রমণ করবে তার উপর ইত্যাদি ইত্যাদি জাহান্নামি খাবার লাইস মেনু স্বাস্থ্য ভালো করবে না আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে খাবার খাওয়ার পেট খালি হয়ে গেছে দাঁড়াতে পারছি না পেট ভর্তি করা খিদা দূর করা খিদা তাড়ানো ওয়ালাইমিঞ্চ খিদার খিদা দূরীকরণে কাজে আসবে না এই জাহান্নামী খাবারের দুটি গুণ বিড়ি সিগারের ধূমপানের এই দুটি গুণ একেবারে সেন্ট পার্সেন্ট মেয়া মেয়া কোন সন্দেহ আছে কেউ যদি বলে আমার বিড়ি খেয়ে একদিনে দুপুরের খাবার খেতে হয়নি হবে ওলায়গ্নি মিনজু তাহলে খিদা দূরীকরণে কাজে আসলো না বিড়ি সিগারেট আর স্বাস্থ্যকর না স্বাস্থ্য ধ্বংসকারী স্বাস্থ্য ধ্বংসকারী তো জাহান নামি খাবার খাচ্ছে আর নামাজ ছেড়ে দিয়ে রাস্তায় বসে আছে বড় আফসোসের কথা আল্লাহ পাক রব্বুল আলম মুসলিম ফাসেকদেরকে যেন হৃদায়ত দান করেন বলুন আমিন আল্লাহ পাক যেন মুসলিম গুমরাদেরকে ভ্রষ্টদেরকে হৃদায়ত দান করেন জান্নাত পাওয়ার একটি উপায় হচ্ছে বেশি বেশি হজ করা আর বেশি না করতে পারলে কমের পক্ষে জীবনে একবার হজ করার চেষ্টা করা নবী করিম সাল্লামের মশুর হাদিস ওয়াল হাজুল মবরুর হজ যদি আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে যায় কবুল হয়ে যায় তাহলে তার প্রতিদান ইল্লাল জান্না একমাত্র জান্নাত আল্লাহ তার কম কোটি কোটি নেকি দিয়ে সেরে দেবেন না জান্নাত অবশ্যই দেবেন কিন্তু হজের আগে আল্লাহ পাক নামাজ খরচ করেছেন নামাজটা ঠিক রেখে হজ করতে হবে এমন না যে হজের মৌসুমের নামাজি আজকালকার অধিকাংশ মুসলিম অধিকাংশ মুসলিম হজের মৌসুমের নামাজ হজে গিয়েছে এই হজে যে কদিন আছে নামাজ এদের জন্য নাই তাহলে জান্নাতি কারা যারা হজ আদায় করবে জান্নাতি কারা যারা মাতা পিতার সেবা করবে মানুষের হকের ক্ষেত্রে আসে মানুষের হকের ক্ষেত্রে সবচেয়ে বড় হক আল্লাহ পাকের হকের পরে মাতা পিতার হক নবী করিম সাল্লামের সাহি মুসলিমের হাদিস যে রাগেমা আনফহু রাগেমা আনফহু রাগেমা আনফহু তিনবার বললেন রসুল্লাহাম ওই ব্যক্তি সর্বনাশ হোক ওই ব্যক্তির সর্বনাশ হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ধ্বংস হোক বদুয়া অভিশাপ দুনিয়া আখেরাত বরবাদ সাহাবারা জিজ্ঞাসা বলে কিলা মানিয়া রাসুল আল্লাহ কার সম্পর্কে বলছেন সর্বনাশ হোক সর্বনাশ হোক ধ্বংস হোক কে কাল রসুল উল্লাহ বলে মান আদরা হেল কে বারা যেই ব্যক্তি তার মাতা পিতাকে বার্ধক্যে পেল বৃদ্ধ অবস্থায় কারণ যৌবন অবস্থায় মাসাল্লাহ বাবা মা সুস্থ রয়েছে কাজকর্ম করতে পারছে নিজের স্বয়ং সম্পূর্ণ তাহলে হয়তো ছেলের প্রয়োজন করেন ছেলের আয়ু উপার্জন রয়েছে বাবার আয়ু উপার্জন রয়েছে মা মাসাল্লাহ সুস্থ রয়েছে চলাফেরা করছে নিজে বাক্সা করে নিতে পারছে হয়তো ছেলের প্রয়োজন নেই খেদমতের তোমার কাজ তুমি করে কিন্তু বিশেষ করে যখন বার্ধক্যে পৌঁছে যাবে পঞ্চাশ ষাট চলে গেছে এই বার্ধক্যে পেল আহাদ আহমা আউকিল আহমা দুইজনের একজনকে অথবা দুইজনকে সোম্মালাম ইয়াদ খলিল জান্না অথচ জান্নাতে যেতে পারল না সেই ব্যক্তির সর্বনাশ হোক সেই ব্যক্তি ধ্বংস হোক তাহলে জান্নাতি কারা যারা মাতা পিতাকে সন্তুষ্ট করলো মাতা পিতার সেবা করলো মাতা পিতাকে খুশি করলো যে হক রয়েছে তাদের সেসব হক আদায় করে জান্নাত পাওয়ার উপায় মানুষের হকের ক্ষেত্রে ছেলে মেয়েদের লালন পালন বিশেষ করে মা বোনের ক্ষেত্রে কারণ ছেলে মেয়েদের লালন পালন ক্ষেত্রে মা বোনের সেবা বেশি রয়েছে যদিও বাবারও সেবা কম নয় বাবা বাইরে থেকে ব্যবস্থা দিচ্ছে না হলে এই সেবা করা যত্ন করা হয়তো মায়ের পক্ষে সম্ভব হইতো না আর মা বাড়িতে থেকে সেই ছেলে মেয়েদের যত্ন করছে সেই ছেলে মেয়েদের পরিচর্যা আর খেয়াল রাখছে ছেলে মেয়েদের যা কিছু প্রয়োজন তা করছে কখন ঠান্ডা কখন গরম কখন খাবারের প্রয়োজন সুফান আল্লাহ এই বিষয়গুলি যদি এক একটি করে চিন্তা করে দেখা যায় আল্লাহ আকবর চিন্তা করুন যে একটা ছেলে দুই মাস তিন মাস ছয় মাসের ছেলে তার কোনো চিন্তা আছে তার কোনো চিন্তা নেই আল্লাহ পাক <clears throat> তাকে ইলহাম করে দিয়েছেন তোমাকে খিদা লাগলে কান্না করো পায়খানা হয়ে গেলে কান্না করো কান্না করে তাছাড়া আর কিছুই জানে না ওফ মা তার খোঁজ রাখছে যে কখন আমার ছেলে পেশাব করে দিয়েছে পায়খানা করে দিয়েছে আমার ছেলেকে খিদা লেগেছে না আমার ছেলে দুই ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে এখন খাবার দিতে হবে ইত্যাদি ইত্যাদি সব ভুলে গেলেন মাতা পিতার সাথে বিয়াদবি করা শুরু করলে মাতা পিতার অবাধ্য হয়ে গেলে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলম যদি সৃষ্টি করে থাকেন তাহলে মাতা পিতা হচ্ছে মাধ্যম আপনাকে আমাকে এই দুনিয়াতে টিকিয়ে রাখা তাদের বড় হক রয়েছে আল্লাহ পাকের পরেই তাদের হক রয়েছে এই জন্য আল্লাহ পাক কোরআন করিমের বেশ কয়েকটি আয়াতে আল্লাহ পাকের হকের পরে কি বলেছেন অবিল ওয়ালে দেয় আপনি আপনার ছেলেটাই শুধু চিন্তা করছেন হয়তো বা প্রতিবেশীর ছেলে মেয়েরা রয়েছে তাদের কথা চিন্তা করছেন আপনি বলুন আপনার আমার যখন দুই মাস তিন মাস বয়স ছিল সেই সময় একটি রাত যদি পৌষ মাস মাঘ মাসে যদি ল্যাপের বাইরে রেখে দিত ঠান্ডাতে অথবা পায়খানাতে রেখে দিত পেশাবে রেখে দিত অথবা খাবার না দিত দু চার ঘন্টা তাহলে শেষ ওখানে আপনি শেষ হয়ে যেতেন আপনি এত বড় মানুষে কোথায় ডাক্তার হয়ে কোথায় ইঞ্জিনিয়ার হয়ে আর কোথায় আপনি এই ম্যানেজমেন্টে এসে আর কোথায় আপনি ভালো একটা সার্ভিস এসে বিদেশে ভোগ বিলাস করছেন কোথায় আপনি জান্নাতি কারা যারা মাতা পিতার সাথে সদাচরণ করবে তাদের যেসব হক রয়েছে হক আদায় করবে এ তো হলো আর একটি বিষয় এগিয়ে চলে গেছিলাম সেটি হচ্ছে আবার মাতা পিতার মধ্যে ঢুকে গেছে ছেলে মেয়েদের লালন পালন ছেলে মেয়েদের লালন পালন মধ্যে বিশেষ করে মেয়েদের লালন পালন ছেলে মেয়েদের লালন পালনের মধ্যে বিশেষ করে মেয়েদের লালন পালন কারণ ছেলেদের লালন পালন অনেকেই করে পার্থিব আসানি শুনে রাখুন ভালো করে ছেলেদের লালন পালন করে পার্থিব আশা নিয়ে আমার এই ছেলে বড় হলে আমি একে আগে থেকে টার্গেট বানিয়েছি একে ডাক্তার বানাবো একে ইঞ্জিনিয়ার বানাবো হ্যাঁ? হ্যাঁ একে আমি এই পড়াবো ওই পড়াবো এই ছেলে আমার বয়স যখন পঞ্চাশ হবে তখন এই ছেলের বয়স পঁচিশ হয়ে যাবে বা অথবা আর কিছু হবে তখন এই ছেলে একটা ভালো যোগ্য হয়ে তখন আমার একটা আস্থা ভরসা হবে উপর ভরসা আল্লাহ ছাড়ার ভরসা এসব আশা ভরসা নিয়ে ছেলেকে লালন পালন করেছেন মেয়ে না মেয়ের ক্ষেত্রে না মেয়েকে লালন পালন করে কোনো পার্থিব আশা নেই যদিও হতে পারে ছেলের চাতে বেশি মেয়ে কাজে আসবে এমন না যে কাজে আসবে না কিন্তু পার্থিব কাজে সাধারণত মেয়ে আসার জন্য নয় সেই জন্য নবী করিমসাল্লাম বিশেষ করে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে জান্নাতে জামানত দিয়েছেন জান্নাত পাওয়া যাবে মেয়েদের লালন পালন করলে আর অধিকাংশ মানুষের প্রকৃতি স্বভাব হচ্ছে ছেলেকে মেয়ের চাইতে বেশি ভালোবাসা এর মানে এই না যে মেয়েদের আর ছেলেদের ভালোবাসায় পার্থক্য করে কিন্তু ছেলেকে ভালোবাসা মানে ছেলে হোক এটা ভালোবাসে আমার বাড়িতে আমার ঘরে ছেলে জন্ম নিয়ে কে কথা ভালোবাসে হয়তো ছেলে মেয়ে জন্মে যাওয়ার পরে মেয়েকে ভালোবাসে সমানভাবে ভালোবাসে যেমন ছেলেকে ভালোবাসে মেয়েকেও ভালোবাসে যদি আল্লাহ ভিড় হয় অনেক ফাঁসেক লোক আছে যারা না না এখানেও গিয়ে বৈষম্যের আচরণ করে কিন্তু অধিকাংশ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার বাড়িতে একটা ছেলে অথবা মেয়ে জন্মে কি চাও তুমি বা ছেলে চাও যদি শোনাবার জন্য বলে যে আমি মেয়ে চাই তো না তারপর তার অন্তর ছেলে চাই ইল্লা মাশাল্লাহ ইল্লা মাশাল্লাহ কেমন হয়তো সবগুলি তারা ভাই ছিল অথবা ছেলে আছে একটা মেয়েও আশা এরকম বিশেষ ক্ষেত্রে শুধু না হলে সাধারণ ক্ষেত্রে অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে ছেলে চাওয়া সেই জন্য নবী করিম সাল্লাম মেয়েদের লালন পালনের গুরুত্ব বেশি দিয়েছেন মেয়েরা নির্যাতিত সর্বযুগে সেই জন্য তাদের তরবিয়ত তাদের তালিম তাদের শিক্ষা তাদেরকে আদব কায়দা শিখানো তাদের হেফাজত করা তাদের দেখাশোনা করার ওপর জান্নাতের জামানতের কথা বলেছেন রসুল্লাহ সাল্লা সাদ করেছেন একবার একটি গরিব দুঃখী মহিলা তার দুটি মেয়েকে দুই হাত ধরে মা রাজি আল্লাহ তালানহার বাড়িতে এসেছে বাড়িতে কিছু খাবার নিয়ে এসেছে যে যদি তার বাড়িতে কিছু পায় মা রাজি আল্লাহ তালাহ মনে দেখলেন যে বাড়িতেও কিছু নেই একটি খেজুর ছিল খেজুরটা দিয়েছেন একটি গায়রা তামারা ওয়াহেদ হাদিসে যে একটি খেজুর মহিলা খেজুরটিকে নিজের মুখে দিয়ে দিতে পারত আরে বাচ্চারা আছে আচ্ছা আমি দিই আমাকে বেশি খিদা লেগে আছে আমাকে কাজ করতে হবে মেহনত করতে হবে এদের দেখাশোনা করতে হবে না খেজুরটিকে ভেঙে দুই ভাগ করে দুই মেয়ের মুখে দিয়ে দিল সুহান আল্লাহ তারপরে মহিলা চলে গেল মেয়ে দুটিকে নিয়ে একটু পরে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আয়সরদি আল্লাহ তালানহার বাড়িতে এসেছেন ফাদা খালান নবী আলাইনে আখবর তুহু মা আয়সা বলছেন যে এই ঘটনাটি এই দৃশ্য দেখলাম মায়সারদি আল্লাহ তার ছেলে মেয়ে ছিল না এই যে মেয়েদের মায়া সন্তান সন্ততির পর মায়ের মায়া এই মায়ার কথা উল্লেখ করলেন রসুল উল্লাহামের সামনে স্বামীর সামনে ফাকাল রসুল উল্লাহ বলেন মানব তুলিয়া মিনহাজহিল বানাতে কুন্নালাহু সিতরাম মিনান্না যেই ব্যক্তিকে আল্লাহ পাক পরীক্ষা করবেন বিশেষ করে মেয়ে দিয়ে তাহলে মেয়ে দেওয়া পরীক্ষা আপনার অন্তর কতটা সাদরে গ্রহণ করছে এই মেয়েকে অন্তরে কতটা ভালোবাসা যে আল্লাহ তুমি যা দিয়েছ আলহামদুলিল্লাহ শুক্রিয়া পরীক্ষা আপনার ইবতিলা বলা হয়েছে ইবতিলা মানে পরীক্ষা এবং এই মেয়ের লালন পালন করতে গিয়ে পার্থিব কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই যে এর দ্বারা আয় উপার্জন করে খাবো যদি আজকাল একসঙ্গে শ্রেণীর ফাঁসিকরা মনে করে না মেয়ে দিয়েও ইনকাম করবো আমি মেয়েকেও ডাক্তার বানিয়ে ইঞ্জিনিয়ার বানিয়ে আর ম্যানেজমেন্ট বিজনেস সেসব পড়ে আমি ইনকাম করব। এটি ইসলাম নয় ইসলাম নয় এটি এটি সর্বনাশ হয়েছে উম্মাতে মুসলিমার কাফেরদের পিছনে পিছনে চলতে গিয়ে মেয়েরা রাস্তা ঘাটে অফিসে আদালতে কলেজ ইউনিভার্সিটিতে পুরুষদের সাথে একাকার হয়ে গেছে আর অশ্লীলতা জেনা বেবিচার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে মেয়েদেরকে তরবিয়ত করে ভালো একটি ছেলে নেক ছেলে চরিত্রবান ছেলের হাতে তুলে দেওয়া যার দিন ভালো আর যার চরিত্র ভালো ওর হাতে তুলে দেওয়া নবী করিম সাল্লাহ আলী কথা বলেছে এজা খাতাবা আলী কুমান তার দিন আহু ও হলুকা তোমার মেয়ে তোমার বোনকে যদি এমন ব্যক্তি পাইগাম দেয় প্রস্তাব দেয় যার দিন সুন্দর দিন পছন্দ করো নামাজি দার ধার্মিক অখলক এবং চরিত্রবান নম্র ধৈর্যশীল চরিত্রবান চরিত্রে কোন রকমের দোষ নেই তাহলে বিবাহ দিয়ে দাও নবী করিম সাল্লাম বলছেন না হলে চরম ফিতনা ফাসাদ বিপর্যয় সৃষ্টি হবে জেনা ব্যবিচার ছড়িয়ে পড়বে তো মেয়েদের লালন পালনের উপর কি বললেন রসুল্লাহাম মানব তুলিয়া মিন হাজহিল বানাত কোন মানুষকে যদি আল্লাহ মেয়ে দিয়ে পরীক্ষা করেন কারো যদি এক দুই তিন চার পর পর মেয়ে হয়ে যায় তাহলে মনে হলো যে মুসিবত হয়ে গেছে আল্লাহ পাকের বিরুদ্ধে অভিযোগ করার কোন অফিস নেই আদালত নেই যে অভিযোগ করে যে কেন এত মেয়ে এই হলো মনের অবস্থা পরীক্ষা ফেল পরীক্ষায় এই জন্য মানব তুলিয়া বলে যাকে পরীক্ষা করা হবে মিনহাজহিল বানাতে মেয়ে দিয়ে কন্যা লাহু সিত্রা মিনান্নার অন্য হাদিস রয়েছে তাদেরকে আদব কায়দা শিখালো তাদেরকে ভালো চরিত্র শিখালো তাদের <clears throat> ভালো করে তোর বিয়ত করলো লালন পালন করলো কন্যা লাহু সিত্রা জাহান নাম থেকে এই মেয়েরা আর তৈরি করে দেবে আর হয়ে যাবে জাহান নামে বাবাকে যেতে দেবে না ছেলের কথা কোথাও বলা হয়নি আমার জানা মতে যদিও ছেলের লালন পালনে নাকি আছে অবশ্যই কিন্তু এই জামানত দেওয়া হয়নি যে ছেলেরা গিয়ে জাহান নামের আড় হয়ে যাবে জাহান নামে যেতে দেবে না এই কথা বলা হয়নি মেয়েদের সম্পর্কে বলা হয়েছে যে মেয়েদের লালন পালনে যদি কষ্ট করেন দুনিয়ার কোনো স্বার্থ আল্লাহ পাকে সন্তুষ্টি এটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে আমার বড় কামিয়াবি একটা ভালো জামাই যদি পেয়ে যায় আমি বড় কামিয়াব আমি মেয়েটাকে যদি ভালো চরিত্রবান করে দিয়ে যদি অপর ঘরে দিতে পারি যাতে করে কোনো অভিযোগ সেখান থেকে না আসে চরিত্রের ক্ষেত্রে এবার বন্দির ক্ষেত্রে যে তোমার মেয়ে নামাজ পড়ে না তোমার বোন নামাজ পড়ে না তোমার মেয়ের চরিত্র ভালো না তোমার মেয়ের ভাষা ভালো না এইরকম কথা যেন অভিযোগ না আসে সেখান থেকে এই উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি মেয়েদের লালন পালন করে এই মেয়েরা জাহান্নামের আড় হয়ে যাবে জাহান্নামে যেতে দেবে না বাবা মাকে আল্লাহ ফাকরবুল আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন এছাড়াও বহু নেক আমল রয়েছে ফরজ অজেবের ক্ষেত্রে সন্নত মুস্তাহাবের ক্ষেত্রে আল্লাহ পাক সেসব নেক আমলের তৌফিক দান করেন একটি দৈনন্দিন নেক আমলের কথা বলে শেষ করছি নবী করিম বলেছেন যে ব্যক্তি ভালো করে উজু করলো মান তো ফাহাসান ভালো করে উজু করলো আমরা প্রত্যেক দিন কমের পক্ষে পাঁচবার উজু করি এর বেশিও করি অনেক সময় করি না উজু করলেন উজু করার শেষে কি বললেন আসাদু আল্লাহ ইরাহিল্লাহ আসাদু আন্না মোহাম্মদান আরেকটি রয়েছে অতিরিক্ত রয়েছে যদি পড়েন আরো ভালো মিনা ওয়াজ তাহলে কি হবে ফতেহাত লাহু আবু আবুল জান্ন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে কাজ নফল কাজ সুন্নত কাজ মুস্তাফ ফরজ কাজ নয় কিন্তু দৈনিক পাঁচবার জান্নাতের দরজা খুলে দেওয়া হচ্ছে আপনার জন্য আমল করতে হবে অনেকে উজু করেন কিন্তু গাফিলতি পড়েন না অনেকে উজু করেন কিন্তু আল্লাহ আলিমিনা তৌয়াবিন তাহেরিন দুটো বাক্য ছোট ছোট বাক্য মুখস্ত করেন না এত গাফিলতি অত অবহেলা কেন এত অনিহা কি জান্নাতে আমাদের ভক্তি নেই জান্নাতে যাওয়ার আগ্রহ নেই কদিন সময় রয়েছে সময় নেই প্রত্যেককে যেতে হবে প্রত্যেকে যেতে হবে আল্লাহ পাক রব্বুল যেন আমাদের খাতা মাফ করে দেন আল্লাহ পাক আমাদেরকে নেকামলের তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদোস যেন দান করেন আল্লাহ পাক আমাদেরকে পাঁচ অক্ত নামাজ কায়ম করার তৌফিক দান করেন জান্নাতে যাওয়ার জন্য নেকামলের আল্লাহ পাক সৎ কাজের তৌফিক যেন দান করেন আল্লাহ আমাদের অতীতের গুনা খাতা কবিরা সগিরা ছোট বড় সমস্ত গুণ আল্লাহ পাক যেন মাফ করে দেন আমিন আরব্বাল আলমিন সাল্লাহ আলী নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবিহি আজমাইন